আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো তোমার চালার পথে হরদম রহমতে তোমার চালার পথে হরদম রহমতে ধরো আমাদের দুহাত ধরো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো তোমার হাতে হেদায়াত আল্লাহ তোমার ক্ষমতাসীন দেখাও আমাদের দেখাও চিরদিন সিরত মুস্তাকিম তোমার হাতে হেদায়াত আল্লাহ তোমার ক্ষমতাসীন দেখাও আমাদের দেখাও চিরদিন সিরত মুস্তাকিম যদি এ পথ ভুলে অন্য পথে যায় তোমার রাহে ফেরাহি করো যদি এ পথ ভুলে অন্য পথে যাই তোমার রাহে ফেরাহি করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো তোমার চলার পথে দাম রহমতে তোমার চলার পথে দাম রহমতে ধরো আমাদের দুহাত ধরো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো জীবন পাতা থেকে দাও মুছে অভিশাপ লাঞ্ছনা গ্লানি অপমান চির ক্ষমায় দাও মার্জনা করে পাপ ও চির মহিয়া জীবন পাতা থেকে দাও মুছে অভিশাপ লাঞ্ছনা গ্লানি অপমান চির ক্ষমায় দাও মার্জনা করে পাপ অন্ধ মোহে ডুবে যেন কভু নাহি বাড়াইয়ে পা বক্ষে মোদের হেদায়াতের প্রভু দাও আলো জেলে দাও অন্ধ মোহে ডুবে যেন কভু নাহি বাড়ায়ে পা বক্ষে মোদের হেদায়াতের প্রভু দাও আলো জেলে দাও তোমায় ছাড়া যেন অন্য কিছু চোখের সম্মুখে না লাগে বড় তোমায় ছাড়া যেন অন্য কিছু চোখের সম্মুখে না লাগে বড় আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো তোমার চলার পথে হরদম রহমতে তোমার চলার পথে হরদম রহমত ধরো আমাদের দুহাত ধরো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো আল্লাহ তোমার রাহে জীবন আমাদের কবুল করো ঝরিয়ে বুকের তাজা খুন যারা এনেছেন নবজাগরণ ঝরিয়ে বুকের তাজা খুন যারা এনেছেন নবজাগরণ তারা নবীর সাহাবা শিখিয়ে গেছেন মুক্তির স্লোগান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান ঝরিয়ে বুকের তাজা খুন যারা এনেছেন নবজাগরণ ঝরিয়ে বুকের তাজা খুন যারা এনেছেন নবজাগরণ তারা নবীর সাহাবা শিখিয়ে গেছেন মুক্তির স্লোগান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান বক্ষে তাদের বজ্র কঠিন ছিল ইমান আশেকে রসুল করেছেন তারা কাজে প্রমাণ বক্ষে তাদের বজ্র কঠিন ছিল ইমান আশেকে রসুল করেছেন তারা কাজে প্রমাণ ধীরের আকাশে তারাই তো ভাই নক্ষত্র অম্লান ধীরের আকাশে তারাই তো ভাই নক্ষত্র অম্লান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জড়িয়ে বুকের তাজাখন যারা এনেছেন নবজাগরণ জড়িয়ে বুকের তাজাখন যারা এনেছেন নবজাগরণ তারা নবীর সাহাবা শিখিয়ে গেছেন মুক্তির স্লোগান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান নির্ভীক তারা ছিলেন সাহসী যোদ্ধাবীর তীক্ষ্ণ তাদের ছিল তাও হেদি শামশির নির্ভীক তারা ছিলেন সাহসী যোদ্ধাবীর তীক্ষ্ণ তাদের ছিল তাও হেদি শামশির জোর কদমে ময়দানে ঠিক হয়েছেন আগওয়ান জোর কদমে ময়দানে ঠিক হয়েছেন আগওয়ান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জড়িয়ে বুকের তা যখন যারা এনেছেন নবজাগরণ ঝরিয়ে বুকের তা যখন যারা এনেছেন নবজাগরণ তারা নবীর সাহাবা শিখিয়ে গেছেন মুক্তির স্লোগান জিহাদের চিরচেতনা সে তো আত্মদান জিহাদের চিরচেতনা সে তো আত্মদান মুজাহিদ তারা ছিলেন যোদ্ধা বীর সৈনিক জানতেন তারা নবীকে প্রাণের চেয়ে অধিক মুজাহিদ তারা ছিলেন যোদ্ধা বীর সৈনিক জানতেন তারা নবীকে প্রাণের চেয়ে অধিক আল্লাহর ভয়ে সদা কম্পিত ছিল তাহাদের প্রাণ আল্লাহর ভয়ে সদা কম্পিত ছিল তাহাদের প্রাণ যাদের চিরচেতনা সেতু আত্মদান যাদের চিরচেতনা সেতু আত্মদান ঝরিয়ে বুকের তাজা খুন যারা এনেছেন নবজাগরণ ঝরিয়ে বুকের তাজা খুন যারা এনেছেন নবজাগরণ তারা নবীর সাহাবা শিখিয়ে গেছেন মুক্তির স্লোগান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জিহাদের চিরচেতনা সেতু আত্মদান জাগরে বীর মোজাহিদ তরুণ জোয়ান রে তরুণ জোয়ান ময়দানের ওই ডাক এসেছে হ্যাঁ, হ্যাঁ ডাক এসেছে ময়দানের ওই ডাক এসেছে ধর্মকের নিশান জাগরে বীর মোজাহিদ তরুণ জোয়ান রে তরুণ নৌজওয়ান ময়দানের ওই ডাক এসেছে হ্যাঁ, হ্যাঁ ডাক এসেছে ময়দানের ওই ডাক এসেছে ধর্মকের নিশান দেখ সম্মুখে ওরে রণবীর বাদার বিন্দা চাল বেনারায় তকবির চল বাদালং গিয়ে চল দেশ সম্মুখে চল বেনারায় তকবির চল বাদালং গিয়ে চল হকের ঝান্ডা উঁচিয়ে হ হ উঁচিয়ে হ হকের ঝান্ডা উঁচিয়ে হ জোর কদম আগুয়ান ময়দানের ওই ডাক এসেছে হ্যাঁ হ্যাঁ ডাক এসেছে ময়দানের ওই ডাক এসেছে ধর হকের নিশান জাগরে বীর মুজাহিদ তরুণ নওজোয়ান তরুণ জোহান ময়দানের ওই ডাক এসেছে হ্যাঁ, হ্যাঁ ডাক এসেছে ময়দানের ওই ডাক এসেছে ধর্মকের নিশান ভয় সংকুল তীর রাত্রি পাড়ি দিতে হবে আজ আল্লাহ সহায় ভয় কিরে তোর মুজাহিদ জানবাজ ভয় সংকুল তিমির রাত্রি পাড়ি দিতে হবে আজ আল্লাহ সহায় ভয় কিরে তোর মুজাহিদ জানবাজ বল নির্ভয় হকের ঝান্ডা চিরদিন উঁচু থাক রক্ত জরু ক্ষতি কি ওরে জীবন যাক না যাক বড় নির্ভয় হকে ঝান্ডা চিরদিন উঁচু থাক রক্ত জরু ক্ষতি কি ওরে জীবন যাক না যাক জানমাল ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ জানমাল ফি সাবিলিল্লাহ হোক তাই কুরবান ময়দানে রই ডাক হ্যাঁ ডাক এসেছে ময়দানের ওই ডাক এসেছে ধর হকের নিশান জাগরে বীর মুজাহিদ তরুণ নওজোয়ান রে তরুণ নওজোয়ান ময়দানের ওই ডাক এসেছে হ্যাঁ ডাক এসেছে ময়দানের ওই ডাক এসেছে ধর হকের নিশান حي على الجهاد জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জাগরে জাগরে জাগরে জাগো জাগো মুসলিম তাই চেতনায় রক্তের রং মেখে নাও না ভাই জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জাগরে জাগরে জাগরে জাগো জাগো মুসলিম তাই চেতনায় রক্তের রং মেখে নাও না ভাই জিহাদের ডাক এসেছে মনোবল শক্ত করো নাঙাতে গুছিয়ে ধরো মনোবল শক্ত করো নাঙাতে গুছিয়ে ধরো কদম কদম এগিয়ে চলো নাই শঙ্কা নাই জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে কে বলো সামনে দাঁড়ায় আল্লাহ আল্লাহ সহায় কে বলো সামনে দাঁড়ায় আল্লাহ আল্লাহ সহায় দে দে তাকবীর ধ্বনি সত্যের লড়াই জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জাগরে জাগরে জাগরে জাগো জাগো মুসলিম তাই চেতনায় রক্তের রং মেখে নাও না ভাই জিহাদের ডাক এসেছে অ্যাকশন ফুল অ্যাকশন গণমত ভাঙ ওরে ভাঙ অ্যাকশন ফুল অ্যাকশন গণমত ভাঙ ওরে ভাঙ এ ধারার বুকে হুকুমত এক আল্লাহর মোরা চাই জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে রাসুলের এই সুপথে বের হও হও ঘরতে রাসুলের এই সুপথে বের হও হও করতে এসো একসাথে জিহাদের ওই ঝান্ডা উড়াই জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জাগরে জাগরে জাগরে জাগো জাগো মুসলিম তাই চেতনাই রক্তের রং মেখে নাও না ভাই জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জিহাদের ডাক এসেছে জাগরে জাগরে জাগরে জাগো জাগো মুসলিম তাই চেতনাই রক্তের রং মেখে নাও না ভাই জিহাদের ডাক এসেছে মোল্লাও মোর তুমি তৃতীয় মোর পুন মোল্লাও মোর তুমি তৃতীয় মোর পুন আনলে বিজয়ের দিন তুমি এ ধরার আমিরুল মুমিনিন তুমি এ ধরার আমিরুল মুমিনিন মোল্লাও মোর তুমি তৃতীয় মোর পুন মোল্লাও মোর তুমি তৃতীয় মোর পুনঃ আনলে বিজয়ের দিন তুমি এ ধরার আমিরুল মমিনী তুমি এ ধরার আমিরুল মমিনী বাতিলের সাহেলাবে আবার ধরণী তপ্ত অশান্ত যখন জিহাদের ঝান্ডা উঁচু করে আনলে ইসলামী জাগরণ জিহাদের ঝান্ডা উঁচু করে আনলে ইসলামী জাগরণ তাড়িয়ে যত সব দুশ্মন আল্লাহ তাড়িয়ে যত সব দুশ্মন আল্লাহ করলে স্বদেশকে স্বাধীন তুমি এ ধরার আমিরুল মোমিনী তুমি এ ধরার আমিরুল মোমিনী মোল্লা ওমর তুমি দ্বিতীয় ওমর পুনো মোল্লা ওমর তুমি দ্বিতীয় ওমর পুনো আনলে বিজয়ের দিন তুমি এ ধরার আমিরুল মোমিনী তুমি এ ধরার আমিরুল মোমিনী নির্ভীক বীর সিপাহী আল্লাহর কর্মে তুমি যে অমর রাসুলের যোগ্য উত্তর সুরি তুমি রয়েছ সত্যে অনর নির্ভীক বীর সিপাহী আল্লাহর কর্মে তুমি যে অমর রাসুলের যোগ্য উত্তর সুরি তুমি রয়েছ সত্যে অনন তুমি সেই পথে জানি যে পথে হেঁটেছেন তুমি সেই পথে জানি যে পথে হেঁটেছেন খোলা পায়ে রাশেদিন তুমি এ ধরার আমিরুল মুমিনিন তুমি এ ধরার আমিরুল মুমিনিন মোল্লা ওমর তুমি তৃতীয় ওমর পুনঃ মোর তুমি তৃতীয় মোর বিজয়ের দিন তুমি এ ধরার আমিরুল মুমিনিন তুমি এ ধরার আমিরুল মুমিনিন ধন্য তুমি হে মুজাহিদ সুন্দর আফগানি সন্তান হানলে আঘাত যে রাশিয়ার বুকে ভেঙে হলো খান খান ধন্য তুমি হে মুজাহিদ সুন্দর আফগানি সন্তান হানলে আঘাত যে রাশিয়ার বুকে সেজে ভেঙে হলো খান খান শত শহীদের খুলে আফগানে তুমি যে শত শহীদের খুলে আফগানে তুমি যে করলে কায়েম দিন তুমি এ ধরার আমিরুল মুমিনি তুমি এ ধরার আমিরুল মুমিনি মোল্লা ওমর তুমি তৃতীয় মোর পুনো মোল্লা ওমর তুমি তৃতীয় মোর পুনো আল্লে বিজয়ের দিন তুমি এ ধরার আমিরুল মুমিনি তুমি এ আমিরুল মুমিনি তুমি এ তুমি তৃতীয় অমর এ ধরার আমিরুল অমর তুমি ধরার অমর মুমিনি তুমি অমর তুমি তৃতীয় অমর ধরার আমিরুল অমর তুমি ধরার নাই মাবুদ নাই ও পার্শ্ব কেউ সাড়া এক আল্লাহ লা শারিক কাল্লা লা শারি কাল্লা বলো লা শারিক কাল্লা নাই মাবুদ নাই ও পার্শ্ব কেউ সাড়া এক আল্লাহ লা শারিক কাল্লা লা শারি কাল্লা বলো লা কাল্লা আল্লাহ কুলালমের স্রষ্টা যিনি অসীম শক্তি যার যিনি চির আদি অন্তে প্রশংসা তার গুলালমের স্রষ্টা যিনি অসীম শক্তি যার যিনি চির আদি অন্তে প্রশংসা তার তিনি জাহের তিনি বাতেন রাগেন তিনি তিনি মারেন তিনি জাহের তিনি বাতেন রাগেন তিনি তিনি মারেন কে বুঝে তার কুদরতি শান হাই সুবহানাল্লাহ হাই সুবহানাল্লাহ নাই মাহবুব নাই উপাস্য কেউ সারা এক আল্লাহ লা শরীক আল্লাহ লা শরীক আল্লাহ বলা শরীক আল্লাহ বন্ধু দয়ার সাগর যিনি অতি মেহেরবান দাতা মহামহিম তিনি সর্বশক্তিমান বন্ধু দয়ার সাগর যিনি অতি মেহেরবান দাতা মহামহিম তিনি সর্বশক্তিমান তার সমতুল নাই কেহ নাই প্রকাশ তিনি যেদিকে চাই তার সমতুল নাই কেহ নাই প্রকাশটি নিজে দিকে চাই এসো তারে গুণ গান গাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই মাগুদ নাই উপাস্য কেউ সাড়া এক আল্লাহ লা শরিক আল্লাহ লা শরিক আল্লাহ বলো লা শরিক আল্লাহ নাই মাহবুদ নাই উপাস্য কেউ সাড়া এক আল্লাহ লা শরিক আল্লাহ লা শরিক আল্লাহ বলো লা শরিক আল্লাহ লা শরিক আল্লাহ মরলা শরিক আল্লাহ উঁচু কালো পাহাড় ঘেরা মরু মরুভূমির দেশ আকাশে তার উঠল রেঙ্গে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার উঠল রেগে জ্যোতির মামিনার কোল সূর্য উঠে ভুলকে আকাশ রয়ে চাঁদ তারা সব হেসে উঠে পুলকে মামিনার কোল হেসে সূর্য উঠে ভুলকে আকাশ রয়ে চাঁদ তারা সব হেসে উঠে পুলকে জান্নাতি রূপে সাজে আজ জান্নাতি রূপে সাজে আজ এ ধরনি ধুলির দেশ আকাশে তার উঠল রেগে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার উঠল রেঙে জ্যোতির আবেশ শিশু কালে নিজি মর পিতা মাতা হারায় এতিমের কাল্লা রইল না কেউ এ ধরায় শিশু শিশুকালে নবীজি মোর পিতা মাতা হারায় এতিমের কাল্লা ছাড়া রইল না কেউ এ ধরায় খোলা মাঠে নবীজি মোর খোলা মাঠে নবীজি মোর চড়ালেন সাগর রমেশ আকাশে তার উঠল রেঙে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার উঠল রেঙে জ্যোতির আবেশ মোহাম্মদ রহমতুল্লিয়ারামিন রাতের আকাশ আলো করে নিয়ে এলেন আলোর দিন আগে নবী মোহাম্মদ রহমতুল্লিল আলামিন রাতের আকাশ আলো করে নিয়ে এলেন আলোর দিন জাহেলিয়াতের অন্ধকার জাহেলিয়াতের অন্ধকার তার উদয়ে হলো শেষ আকাশে তার উঠল রেঙে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার উঠল রেঙে জ্যোতির আবেশ নুরানি রূপে নবীজি এলেন হেসে দুনিয়ায় পথহারাদের হাতরি ধরে ডাকলে সত্য ঠিকানায় নুরানি রূপে নবীজি এলেন হেসে দুনিয়ায় পথহারাদের হাতরি ধরে ডাকলে সত্য ঠিকানায় উম্মতের বিকিরে তিনি উম্মতের বিকিরে তিনি না রামায়েশ আকাশে তার রেঙে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার উঠলো রেঙে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার রেঙে জ্যোতির আবেশ উঁচু কালো পাহাড় ঘেরা আরব মরুভূমির দেশ আকাশে তার উঠল রেঙে জ্যোতির তারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চিরস্মরণীয় নাম ওমর অমর সাহাবা রাম ওমর অমর সাহাবা রাম তারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চিরস্মরণীয় নাম অমর অমর সাহাবাই কাম অমর অমর সাহাবাই কাম সত্যের মাপ কাটি তারাই তো তারা তারা রাসুলের প্রিয় সহচর এক বিন্দু কাজে টলেন নি থেকেছেন খুদার রাহে বরাবর সত্যের মাপ কাঠি তারাই তো তারা তারা রসুলের প্রিয় সহচর এক বিন্দু কাজে টলেননি থেকেছেন খোদার রাহে বরাবর তারাই তো দিয়ে গেছেন সত্য পথের দিশা তারাই তো দিয়ে গেছেন সত্য পথের দিশা জিহাদ করে অবিরাম জিহাদ করে অবিরাম জিহাদ করে অবিরাম ধারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চির স্মরণীয় নাম অমর অমর সাহাবাই কাম অমর অমর সাহাবাই কাম কথাই কাজে তারা এক ছিলেন এক তারা একমতে ছিলেন বিশ্বাসী সত্য হাতে তারা ধরেছিলেন এক তাওহিদের তেজস্বী কথাই কাজে তারা এক ছিলেন এক তারা একমতে ছিলেন বিশ্বাসী সত্য হাতে তারা ধরেছিলেন এক তাওহিদের তেজস্বী করে গেছেন তারা সেই তেজস্বী দিয়ে সদা করে গেছেন তারা সেই তেজস্বী সারা মৃত্যুজয়ী সংগ্রাম মৃত্যুজয়ী সংগ্রাম মৃত্যুজয়ী সংগ্রাম তারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চির স্মরণীয় নাম অমর অমর সাহাবায়ে রাম অমর অমর সাহাবায়ে রাম তারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চির স্মরণীয় নাম অমর অমর সাহাবাই কাম অমর অমর সাহাবাই কাম সত্যের কাটি তারাই তো তারা তারা রাসুলের প্রিয় সহচর এক বিন্দু কাজে নি থেকেছেন খোদার রাহে বরাবর সত্যের কাটি তারাই তো তারা তারা রাসুলের প্রিয় সহচর এক বিন্দু কাজে নি থেকেছেন খোদার রাহে বরাবর তারাই তো দিয়ে গেছেন সত্য পথের দিশা তারাই তো দিয়ে গেছেন সত্য পথের দিশা জিহাদ করে অবিরাম জিহাদ করে অবিরাম জিহাদ করে অবিরাম তারার আলোর মতো চলছে যে অম্লান দিনের আকাশে চির স্মরণীয় নাম অমর অমর সাহাবাই গ্রাম অমর অমর সাহাবাই গ্রাম তারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চির স্মরণীয় নাম অমর অমর সাহাবাই ক্রাম অমর অমর সাহাবাই ক্রাম তারার আলোর মতো জ্বলছে যে অম্লান দিনের আকাশে চির স্মরণীয় নাম অমর অমর সাহাবাই ক্রাম Umar Umar bin Laden Osama bin Laden Osama bin Laden সাচ্চা খোদার সৈনিক একা পাগলি শিরে নির্ভীক সাচ্চা খোদার সৈনিক একা পাগলি শিরে নির্ভীক হকের ঝান্ডা হাতে নিয়েছে জিন্দা করে দিন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden রুশ আমেরিকা কাউকে একটুও সে ডরে না যুধিষ্ঠির সে লড়াকু সে কাউকে পরোয়া করে না রুশ আমেরিকা কাউকে একটু সে ধরে না যুধিষ্ঠির সে লড়াকু সে কাউকে পরোয়া করে না বিদ্রোহী মুজাহিদ যেন সে খালেদ বিনলিত বিদ্রোহী মুজাহিদ যেন সে খালেদ বিনলিত সব বাতিলের হুঙ্কার হয়ে জেগেছে শঙ্কাহীন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden সাচ্চা খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক সাচ্চা খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক হকের ঝান্ডা হাতে নিয়েছে জিন্দা করতে দিন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden স্বদেশ আরবে যদিও সে পাইলি ওরে ঠাই গোটা বিশ্বকে বুকে নিয়েছে দেখো ইমানের বলে তাই স্বদেশ আরবে যদিও সে পাইলি করে ঠাই গোটা বিশ্বকে বুকে নিয়েছে দেখো ইমানের বলে তাই চারিদিকে তার দুশ্মন মুখে তার হাসি রৌশন চারিদিকে তার দুশ্মন মুখে তার হাসি রৌশন রসুল্লাহর অনুচর সেজে জানিও সন্দেহীন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক হকের ঝান্ডা হাতে নিয়েছে জিন্দা করতে দিন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden রুশ আমেরিকা কাউকে একটুও সে ডরে না যুধিষ্ঠির সে লড়াকু সে কাউকে পরোয়া করে না রুশ আমেরিকা কাউকে একটু সে ধরে না যুধিষ্ঠির সে লড়াকু সে কাউকে পরোয়া করে না বিদ্রোহী মুজাহিদ যেন সে খালিদ বিনলিত বিদ্রোহী মুজাহিদ যেন সে খালিদ বিনলিত সব বাতিলের হুঙ্কার হয়ে জেগেছে শঙ্কাহীন Osama bin Laden Laden Osama bin Laden Osama bin Laden খোদার সৈনিক এরা পাগড়ি শিরে নির্ভীক সচ্চা খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক হকের ঝান্ডা হাতে নিয়েছে জিন্দা করতে দিন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden সাচ্চা খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক সচ্চা খোদার সৈনিক একা পাগড়ি শিরে নির্ভীক হকের ঝান্ডা হাতে নিয়েছে জিন্দা করতে দিন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden চল চল রে বল চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন যতদিন বিরোধী দুশ্মন লুটে নিচ্ছে ইমানি ধন যতদিন বিরোধী দুশ্মন লুটে নিচ্ছে ইমানি ধন ঘরে বাইরে দিন নাই রে ঘরে বাইরে দিন নাই রে শুধু মিথ্যে প্রহসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ্গিতে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ্গিতে সিংহাসন লর লর রে ধর ধর রে রণ হাতিয়ার খানি মার মার রে উড়ে যাক রে যত তখতে বেঈমানি লর লর রে ধর ধর রে রণ হাতিয়ার খানি মার মার রে উড়ে যাক রে যত তখতে বেঈমানি কোথা সৈন্য বীর সিপাহী ছুটে চল পিছে না চাহি কোথা সৈন্য বীর সিপাহী ছুটে চল পিছে না চাহি জাগ জাগরে বুক বাঁধেরে জাগ জাগরে বুক বাঁধেরে নির্ভয়ে বন্ধুগণ যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন জলতন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে চলো চলো রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন যতদিন বিরোধী দুশ্মন লুটে নিচ্ছে ইমানি ধন যতদিন বিরোধী দুশ্মন লুটে নিচ্ছে ইমানি ধন ঘরে বাইরে দিন নাই রে ঘরে বাইরে দিন নাই রে শুধু মিথ্যে প্রহসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন লর লর রে ধর ধর রে রণ হাতিয়ার খানি মার মার রে উড়ে যাক রে যত তক্তে বেইমানি নর রে ধর ধর রে রণ হাতিয়ার খানি মার মার রে উড়ে যাক রে যত তক্তে বেইমানি কোথা সৈন্য বীর সিপাহী ছুটে চল পিছে না চাহি কোথা সৈন্য বীর সিপাহী ছুটে চল পিছে না চাহি জাগ জাগরে বুক বাঁধরে জাগ জাগরে বুক বাঁধরে নির্ভয় বন্ধুগণ যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙ মিথ্যে সিংহাসন চল চল রে বল বল রে চাই ইসলামী শাসন যত তন্ত্র ষড়যন্ত্র ভাঙমিত্য সিংহাসন চল চল আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রসুলের সুপথ ধরে হাঁটবে এই মোরা চাই এই মোরা চাই মদর খোদা আসবে আসবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রাসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে এক হকের পতাকা ভিন্ন থাকবে না বাতিলের চিহ্ন এক হকের পতাকা ভিন্ন থাকবে না বাতিলের চিহ্ন যেদিকে তাকাই খুঁজে আল্লাহকে পাই যেদিকে তাকাই খুঁজে আল্লাহকে পাই আল্লাহ সারা বলো কে থাকবে এ ধরাই আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রাসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরাই আল্লাহর হুকুম জারি থাকবে কেন যুক্তি হাজারো প্রযুক্তি মিশে যুক্তিতে নাই গোরে মুক্তি কেন যুক্তি হাজারো প্রযুক্তি মিশে যুক্তিতে নাই গোরে মুক্তি এক ইসলাম ছাড়া নাই মুক্তির পথ ইসলাম ছাড়া নাই মুক্তির পথ এই কথাটি মনে রাখবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রাসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরার আল্লাহর হুকুম জারি থাকবে না চাই না মোরা আর কোন মত চাই শুধু আল্লাহর হুকুমত না চাই না মোরা আর কোন মত চাই শুধু আল্লাহর হুকুমত এসো তাই ভাই তার কাজ করে যায় এসো তাই ভাই তার কাজ করে যায় মদতার যেন আসবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরায় আল্লাহর হুকুম জারি থাকবে ইনসান রসুলের সুপথ ধরে হাঁটবে এ ধরা আল্লাহ হুকুম জারি চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে মরল শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মরল শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মুজাহিদ পেশ ফেলা মুজাহিদ পেশ ফেলা মুজাহিদ পেশ ফেলা লড়তে এবার মৃত্যু বনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে মরলে শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মরলে শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মুজাহিদ পেশ ফেলা মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা লড়তে আবার মৃত্যুপণে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে ইমানি শক্তি বুকে হাতে আলীর শামশির এগিয়ে চল সমুখে মুখে নারায়ে তাকবীর ইমানি শক্তি বুকে হাতে আলীর শামশির এগিয়ে চল সমুখে মুখে নারায়ে তাকবীর ভয় কিরে ভয় কিরে তোর ভয় কিরে ভয় কিরে তোর ভয় কিরে ভয় কিরে তোর আল্লাহ সহায় হার কদমে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে বললে শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি বললে শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মুজাহিদ বেশ কাফেলা মুজাহিদ বেশ কাফেলা মুজাহিদ বেশ কাফেলা লড়তে এবার মৃত্যু বনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে বিলিয়ে দে লিল্লা ক্ষুদ্র মাল পাবিয়ার সুপ্রতিদান দেখেনি সত্যি রে কাল বিলিয়ে দে লিল্লা ক্ষুদ্র মাল পাবিয়ের সুপ্রতিদান দেখে নি সত্যির কাল কি দিদায় আছিস বলে কি দিদায় আছিস বলে কি দিদায় আছিস বলে নিছক ভুলের কাল গহনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে মরলে শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মরলে শহীদ বাঁচলে গাজী বলো কে মরতে রাজি মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা লড়তে এবার মৃত্যু পণে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে আর কতকাল রইবি ঘুমে ওরে ও আত্মভোলা এটে দর শক্ত করে তাওহিদের কামান গোলা আর কতকাল রইবি ঘুমে ওরে ও আত্মভোলা এটে দর শক্ত করে তাওহিদের কামান গোলা সমুখে কদম বাড়া সমুখে কদম বাড়া সমুখে কদম বাড়া নাসরুল্লাহ তো শোনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে মরলে শহীদ বাঁচলে গাজী বড়কে মরতে রাজি মরলে শহীদ বাসিলে গাজী বলকে মরতে রাজি মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা লড়তে এবার মৃত্যু বনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে মরলে শহীদ বাঁচলে গাজী বলকে মরতে রাজি মরলে শহীদ বাঁচলে গাজী বলকে মরতে রাজি মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা মুজাহিদ পেশ কাফেলা লড়তে এবার মৃত্যু বনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে চলো যাই রণাঙ্গনে মোরা সংগ্রামী মুজাহিদ চির সৈনিক দুর্বার শোন দুশ্মন আল্লাহর হুশিয়ার হুশিয়ার মোরা সংগ্রামী মুজাহিদ চির সৈনিক দুর্বার সন্দুষ্মন আল্লাহ হুশিয়ার হুশিয়ার মোরা সংগ্রামী মুজাহিদ এক আল্লাহকে ছাড়া কোনোদিন মোরা নত করি না আসির এগিয়ে চলি সমুখে সদা তুলে ধরে সামশির এক আল্লাহকে ছাড়া দিন মোরা নত করি না আসির টেনে চলি এক সঙ্গে মোরা তারি হুকুমের দ্বার একটু মোরা টলি না রই সাদা হে আল্লাহ টেলে চলি এক সঙ্গে মোরা তারি হুকুমের দ্বার বজ্র মুষ্টি উঁচিয়ে হই নির্ভয়ে আগুয়ান যত মিথ্যে প্রসাদ নিত্য মোরা ভেঙে করি খান খান বজ্র মুষ্টি উঁচিয়ে হই নির্ভয়ে আগুয়ান যত মিথ্যে প্রসাদ নিত্য মোরা ভেঙে করি খান খান মুক্ত স্বাধীন কণ্ঠে ওরে গান গাই নিষ্ঠা আর গড়িপথ মোরা সুন্দর কেটে বন্ধুর পাহাড় মোরা সংগ্রামী মুজাহিদ চির সৈনিক দুর্বার সন্দোষ মোর আল্লাহ হুশিয়ার হুশিয়ার মোরা সংগ্রামী মুজাহিদ চির সৈনিক দুর্বার সন্দোষ মোর আল্লাহ হুশিয়ার হুশিয়ার মোরা সংগ্রামী মুজাহিদ চির সৈনিক দুর্বার সন্দোষ মোর আল্লাহ হ্যাঁ, হুশিয়ার হুশিয়ার গোরা সংগ্রামী মুজাহিদ الله আজানে সুবহে সাদি কেলো রাতের আধার এখানে সেই যে পালিয়ে গেল দিনে রাজানে সুবহে সাদি কেলো রাতের আধার এখানে সেই যে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 গেল মুয়াজিনেরা জানে رضي الله عنهم ورضوا عنه أولئك معي لا تشرك بالله إن الشرك لظلم عظيم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله সৃষ্টির আদিকাল থেকেই যুগে যুগে কুফুরি শক্তি তথা বাতিলের সাথে হকের চিরদ্বন্দ্ব সংঘর্ষ ও সংঘাত সংঘর্ষ ও বাতিলের সকল কৌশল অসার ও অকেজো করে হকতালার বিধান এ ধরার বুকে প্রতিষ্ঠা করতে সকল সময়ের মুখে হকের ঝান্ডা উঁচু করে দৃঢ় পদে শির উঁচু করে দাঁড়িয়েছে দিনের অতন্দ্র প্রহরী দুঃসাহসী কাফেলা সত্য প্রতিষ্ঠায় বুকের তত্ত্ব রানা খুন ঢেলে দিয়েছে অকুত ভয় মুসলিম বীর মুজাহিদ মুসলিম বীর মুজাহিদ তাদের উদ্দীপ্ত চেতনায় উদ্বুদ্ধ হয়ে রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর একদল তরুণ মুজাহিদ তাদের তারুণ্যের উষ্ণ আবেগে পরিবেশনা করছে হকের ঝান্ডা হকের ঝান্ডা হকের ঝান্ডা হে আল্লাহ তোমার মনোনীত দিন ইসলামের ঝান্ডাকে ইসলামের এ ধরার বুকে উঁচু করতে যে পবিত্র কাফেলা হকের পথে দূর নিবার এগিয়ে চলছে তাদের জীবন ও জিহাদকে তুমি কবুল করো জিহাদকে তুমি কবুল করো জাহেলিয়াতের তিমির আধারে আর ধুম্র কুয়াশায় আরব তথা বিশ্বের মানব জাতি যখন বিভ্রান্ত পাপ জুলুম অত্যাচার ও নির্যাতনের সীমাহীন নৈরাজ্যে পৃথিবী যখন উত্তাল অশান্ত ঠিক তখন বিশ্ব মানবতার স্বরূপ রহমাতুল্লিল আলামিন প্রেরিত হলেন মা মিনার স্বর্ণকোলে মা মিনার স্বর্ণকোলে পুলকিত হলো জিন ইনসান ও ফেরেস্তা পুলকিত হলো বিশ্ব পৃথিবী শান্তি ও সাম্যে আবার হেসে উঠল বসুন্ধরা হেসে উঠল বসুন্ধরা আল্লাহর মাহবুব হে প্রিয় রাসুল বাংলার এ শ্যামল প্রান্ত থেকে শ্যামল প্রান্ত থেকে আপনার প্রতি আমাদের লাখো দরুদ লাখো সালাম লাখো সালাম লাখো সালাম দীপ্ত চেতনায় ঘর থেকে রাজপথে নেমে এলেন আরব ঘরের যে একটি সোনার ছেলে যার পদধ্বনিতে বিশ্বের বাতিল আজ ভীত শঙ্কিত সেই মহান ব্যক্তিত্বের নাম Osama bin Laden Osama bin Laden Osama bin Laden Osama bin Laden Osama bin Laden Osama bin Laden Osama bin Laden তাগুত ও বাতিলের বহুমুখী চক্রান্তে দিন ইসলাম যখন এ ধরার বুক থেকে মিটে যাবার উপক্রম ঠিক তখন আফগানের এক প্রান্ত থেকে বিরাট এক নির্ভীক মুজাহিদ কাফেলা গড়ে তুলে যে মহান ব্যক্তি ইসলামের চির বিজয়কে আবারও এ বিশ্বে সমুন্নত করলেন তিনি এ ধরার তৃতীয় মোল্লা বীর ওমর তারই উদ্দেশ্যে এ পরিবেশনা এ পরিবেশনা শ্রোতামণ্ডলী হক বাতিলের এই চিরদ্বন্দ্বের মাঝে হকের ঝান্ডা হাতে নিয়ে দীপ্ত কণ্ঠে যাদের সুললিত সুর আপনাদের সামনে এতক্ষণ পরিবেশিত হলো এবার তাদের নাম জানিয়ে দিচ্ছি এবার তাদের নাম জানিয়ে দিচ্ছি ক্যাসেটটির কথাও সুরে আব্দুল্লাহ ওর সঙ্গে যারা কণ্ঠ দিলেন নাইম পুরাদ রিয়াজ আরজু ও আবু রাহাত আপনাদেরকে আগামী কাছে শোনার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি اللہ حافظ اللہ حافظ اللہ حافظ خود خدا کہتا ہے پھر بھی انتم غافلون ہے تم تم پر الج खुद खुदा कहता है सल्लू फिर भी अंतुम गाफिलून हर दमे हर वक्त बीजो रूह हजरत पे दरूद हर दमे हर वक्त बीजो پہ درو جن پھر دوس ملا جنمت پھر دوس ملا ری بہن تم خود خدا کہتا ہے سنو پھر بھی جی تم آپ پیلو ما جب تم پہ افراد خود خدا کہتا ہے سلو جی غافلون شوق سے نام محمد پر جا کون سا شوق سے نام محمد پر جا کون سا کیوں کہ یارو لن ساروں کیوں کہ یارو لن ن بر حتى پپلو خود خدا کہتا ہے تاہل پھر بھی انتم غافلون مومنو واجب ہے تم پر افعلوا ما تم خود فدا کے گاہ سن لو پھر بھی انتم غافلون مدحت محبوب ربی مدتے در جہنم بی لا در جہنم کپ خود خدا کہتا ہے سلو پھر بھی انتم غافلون مومنو واجب ہے تم پر پالو ما تمرون خود خدا کہتا ہے سلو پھر بھی انتم غافلون مشرق کافر جو ہے لا علم بے شک دوستو مشرق کافر جو ہے لا علم بے شک دوستو اس لیے دین محمد اس لیے دین محمد تیت رفلا یار خود خدا کہتا ہے سلو